Mystery 916. একটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করা যেতে পারে এই প্রশ্নটা অনেকের কাছেই মনে হতে পারে অমূলক একটা প্রশ্ন আবার অনেকের কাছেই হয়তো বা মনে হতে পারে যে এই প্রশ্নের উত্তর নিয়ে তো কখনো ভাবা হয়নি যে এই প্রশ্নের উত্তরটা কি হতে পারে প্রশ্নটা খুব সিম্পল প্রশ্নটা হচ্ছে আপনার কাছে সৌন্দর্য যে ব্যাপারটা সেটা কি I mean what is beauty আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই এই বিষয়টাকে সবসময় প্রায়োরিটি দিই যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি দেখবেন সেটা হতে পারে সম্পর্ক গড়ার ক্ষেত্রে যে একটা মানুষের বাহ্যিক বা দৈহিক যে সৌন্দর্য আছে সেটা কত সুন্দর এরকম হয়তো আমরা চিন্তা করি যে কোনো কিছু কিনতে গেলেও আমরা চিন্তা করি যে এই জিনিসটা এটার থেকে বেশি সুন্দর আমি কেন এই কথাগুলো বলছি যে এক একজন মানুষের কাছে এই সৌন্দর্যের ডেফিনেশনটা এক এক রকম আপনি দেখবেন যে একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে যে সৌন্দর্য খোঁজে সেটা এক এক রকম কারোর কাছে দৈহিক যে সৌন্দর্য রয়েছে সেটা প্রায়োরিটি পায় আবার কারোর কাছে বাহ্যিক যে সৌন্দর্য রয়েছে সেটা প্রায়োরিটি পায় আবার কারোর কাছে ইদার যে বিউটি রয়েছে বা অভ্যন্তরীণ যে সৌন্দর্য রয়েছে সেটা প্রায়োরিটি পায় এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে মানে সৌন্দর্য ব্যাপারটা কনস্ট্যান্ট কোনো বিষয় না এটা এক একজন মানুষের কাছে এক এক রকম আপনি দেখবেন যে একটা মানুষ অনেক শখ করে কোনো একটা কিছু কিনেছে সেটা তার কাছে খুব সুন্দর লেগেছে কিন্তু সেটা আপনার কাছে ভালো লাগছে এরকম হতে পারে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এটা যদিও অনেক মানুষ একজন মানুষের রুচির সাথে তুলনা করে যে আপনি মনে করতে পারেন যে এই মানুষটা এরকম একটা জিনিস পছন্দ করলো তার রুচি আসলে অনেক খারাপ আপনি এটা মনে করতে পারেন কিন্তু সেটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত মানে আপনার এই ব্যক্তিগত মতামত অন্য যে মানে যার উপর আপনি মতামতটা রাখছেন বা চিন্তা করছেন তার আসলে কিছু যায় আসে না তার কাছে ওটাই সুন্দর যেটা সে তার কাছে মনে হয়েছে বিষয়টা হচ্ছে এরকম আপনারা যার যার জায়গা থেকে একটা কাজ করতে পারেন যে আমি যে প্রশ্নটা করলাম ছোট একটা প্রশ্ন যে সৌন্দর্য কাকে বলে এটা আপনি আপনার মতো করে একটা উত্তর আমাকে দিতে পারেন টেক্সট অথবা কমেন্টের মাধ্যমে আপনি আপনার উত্তরটি চিন্তা করে আমাকে জানিয়ে দিন আর ততক্ষণে আমি একটু জিলাপির মতো একটা প্যাচ খেলতে থাকি মানে এই বিষয়টাকে একটু ইনলার্জ করি তারপরে আমি অন্য বিষয়টাতে হাত দেব বা জাম্প করবো প্র্যাকটিক্যালি যদি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায় তাহলে ধরুন যে আমার মোনালি ঠাকুরকে অনেক ভালো লাগে বা ওপি করিমকে আমার অনেক ভালো লাগে তো এরকম অনেক মানুষই হয়তো আছে যারা আমার এই পছন্দকে অনেকেই অপছন্দ করতে পারে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আপনার কাছে হতে পারে যে এরকম একশোটা কারণ আছে যে মোনালি ঠাকুরকে আপনার কেন ভালো লাগে না বা ওপি করিমকে আপনার কেন ভালো লাগে না এরকম অনেকগুলো কারণ আপনার কাছে থাকতে পারে ব্যক্তিগত কারণ যে আপনার এই এই কারণে আমি যে দুজন মানুষের নাম বললাম তাদেরকে আপনার ভালো লাগে আসলে আমি এই দুজন মানুষের নাম এমনিতেই নিলাম মানে পার্সোনালি আমার আসলে দুজনকে ভালো লাগে যার কারণে আমি এই এক্সাম্পলটা টানলাম অন্য কিছু মনে করবেন না বিষয়টাকে আবার এভাবে হতে পারে যে ধরুন মেয়েরা হচ্ছে বিটিএস কে পছন্দ করে অনেক মেয়েই আছে বিটিএস কে পছন্দ করে আবার এমন অনেক মেয়ে আছে যে বিটিএস কে ঘৃণা করে বা দেখতে পারে আমার কাছে হচ্ছে বিটিএস ভালো লাগে না এবং আমার কাছে মনে হয় যে যদি বিটিএস নিয়ে বা ব্ল্যাক পিঙ্ক নিয়ে যদি আমি একটা পোলিং করি যে আমাকে যারা এই মুহূর্তে শুনছেন কারা কারা আছেন বিটিএস আর্মি বা ব্ল্যাক পিঙ্ক আর্মি তারা হয়তো ছুটে আসবে মানে তেরে আসবে যে হ্যাঁ হ্যাঁ আপনি কি বলছিলেন আবার বলুন এরকম একটা মানে অ্যাগ্রেশন হয়তো আমাকে দেখাবে এরকম অনেক রেলেভেন্ট বিষয় রয়েছে যেগুলোতে আপনি আমার সাথে একমত হবেন মানে আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে সৌন্দর্য বা বিউটি এই বিষয়টা একই সাথে নন ভোলাটাইল এবং ভোলাটাইল এবং আরো প্রিসাইজলি বললে সৌন্দর্য ব্যাপারটা কনস্ট্যান্ট না এটা এক একজন মানুষের কাছে এক এক রকম এবং এরকমও হতে পারে যে আপনার কাছে কিছুক্ষণ আগে যে জিনিসটা অনেক সুন্দর লেগেছে সেই জিনিসটাই আবার কিছুক্ষণ পরে কুৎসিত লাগছে এরকম হতে পারে মানে আমি বলতে চাচ্ছি যে এরকম ডুয়েল যে মেন্টালিটি রয়েছে জাজমেন্টের ক্ষেত্রে সৌন্দর্যের ব্যাপারে এরকম ব্যাপারও রয়েছে মানুষের মধ্যে ডুয়েল না এরকম আসলে এরকম অনেকেই হয় যে আপনি দেখবেন যে যদি কথাটা এভাবে বলি অন্যদিকে নেবেন না যে আপনার একটা মেয়েকে ভালো লেগেছে তাকে আপনার সাত দিন দশ দিন বা এক মাস বা এক বছর ভালো লেগেছে তারপরে আর আপনার ভালো লাগছে না তারপরে আবার অন্য আরেকটা মেয়েকে ভালো লেগেছে তারপরে চার পাঁচ বছর ওই মেয়েকে ভালো লাগার পর তারপর আবার মনে হলো যে তাকে তার থেকেও সুন্দর আরেক মানুষ আছে তো ব্যাপারটা হচ্ছে এরকম এটা আসলে শুধুমাত্র মেয়ে ছেলে না ছেলে মেয়েও হতে পারে মানে রিভার্ট কেজও হতে পারে সো আমি এটা বলতে চাচ্ছি যে একজন মানুষ বিভিন্নভাবে এই বিষয়টাকে জাজমেন্ট করতে পারে এটা আসলে সম্পূর্ণ একপাক্ষিক ব্যাপার আমার কাছে মনে হয় এবার ঠিক একই ক্ষেত্রে ভিন্ন আরেকটা মত নিয়ে আলোচনা করা যেতে পারে যেমন অনেকেই হয়তো বলবেন যে ভাইয়া এই পৃথিবীতে এমন মানুষও তো আছে যারা সারা জীবন একজন মানুষকেই ভালোবেসেছেন বা একটা জিনিসকেই পছন্দ করেছেন বা একটা জিনিসকেই প্রায়োরিটি দিয়েছেন এরকম মানুষও তো আছে এটা আমি অস্বীকার করব না আপনার সাথে যে এরকম মানুষ আছে কিন্তু সংখ্যায় কম এবং পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে হিউম্যান নেচারে আপনি এটা কখনোই মানে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন না যেমন ধরুন আমি যদি একজনের সাথে কমিটমেন্টে থাকি আমার কাছে যদি এরকম মনে হয় যে এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার জন্য এবং এর পরে আশেপাশে মানে এর আশেপাশে কেউ দাঁড়াতে পারবে না আমার কাছে এই সুন্দর কিন্তু এটা আপনাকে মানে আমি হয়তো কনফেস করব না বা আমি হয়তো এটা স্বীকার করব না যে এই মানুষটা যাকে আমি মনে মনে ঘোষণা দিয়েছি যে এই মানুষটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার জন্য মানে আমার তাকেই ভালো লাগে আমারই যে আবার আরেকজনকে ভালো লাগবে না এই গ্যারান্টি কিন্তু আমিও আপনাকে দিতে পারব না এমন হতে পারে যে আমার আরেকজন মানুষকে ভালো লেগেছে কিন্তু আমি সেটা স্বীকার করছি না আমি আমার সেই কমিটেড পার্সনকে এটাই বোঝাই বা এটাই দেখাই বা অ্যাক্টিং করি বা অভিনয় করি যে আমি তাকেই পছন্দ করি কিন্তু ভেতরে ভেতরে আমার আরেকজন মানুষকেও ভালো লাগতে পারে বা আরেকজন মানুষকেও ভালো লাগতে পারে বা আরও আরেকজন মানুষকে ভালো লাগতে পারে এরকম হতে পারে হয়তো আমরা মানুষেরা এই বিষয়টা প্রকাশ করতে ভয় পাই এবং এটা ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ আপনি একটা মানুষের সাথে কমিটেড আছেন ওই মানুষটাকে আপনি পছন্দ করেন আপনি চান না যে আপনার কোনো স্বীকারোক্তিতে ওই মানুষটা কষ্ট পাক এটা হয়তো আপনি ভেতরে ভেতরে ভাবেন আবার একই সাথে আপনি চান না যে আপনার কোনো আচরণে সেই মানুষটা কষ্ট পাক বা আপনার কাছ থেকে দূরে সরে যাক বা আপনাকে ছেড়ে চলে যাক আপনি এটা চান না আপনি এটা মানে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্নভাবে এটাকে থিঙ্ক করতে পারেন যে যেই মানুষটা আপনাকে এত ভালোবাসে সেই মানুষটার ভেতরেও কখনো অন্য কারোর প্রতি একটা ভালো লাগা কাজ করতে পারে এটা আপনি ধরে নিন যে এটা মানুষের ক্ষেত্রে খুব স্বাভাবিক একটা ব্যাপার যদিও অনেকেই হয়তো মনে করতে পারেন যে ভাই আপনি কি মানে চরিত্রহীন বা চরিত্রহীনা এরকম কোনো বিষয়কে ইন্ডিকেট করছেন কিনা আমাদের সবাইকে হতে পারে যে আমরা সবাই আসলে এরকম এটা আমাদের একটা ক্যারেক্টারাইজেশন বা একটা আপনি বলতে পারেন যে আমাদের ক্যারেক্টারাইজেশনেরই একটা উপাদান আপনি বলতে পারেন আমি এত মানে গম্ভীর করে বা এত কঠিন কঠিন ওয়ার্ড বলে আসলে আপনাদেরকে কনফিউজ করব না আমি যে বিষয়টা আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে খুব সহজ একটা বিষয় যে সৌন্দর্যের যে সংজ্ঞা বা ডেফিনেশন সেটা আসলে কখনোই আপনি ওইভাবে দিতে পারবেন এটা ইম্পসিবল আপনি হয়তো দিবেন আপনার কাছে হয়তো ভালো লাগবে ডেফিনেটলি আবার কিছুক্ষণ পরে মনে হবে যে না এটাকে আসলে অন্যভাবে ডিফাইন করা যেতে পারে এটা আপনার কাছে মনে হবে কিছুক্ষণ পর তো যাই হোক আমাদের এই মানব সভ্যতা এতক্ষণ ধরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম ডেফিনেশন অফ বিউটি বা সৌন্দর্যের সংজ্ঞা এই বিষয়টা আসলে হাজার বছর ধরে তারা খুঁজে আসছে এটাকে আসলে হয়তো আপনি খুব ভালো মতো ডিফাইন করতে পারবেন খুব ভালো মতো সংজ্ঞায়িত করতে পারেনি কিন্তু তারপরেও সৌন্দর্যের অনেক অংশ রয়েছে যেমন রূপ রং বিভিন্ন কিছু রয়েছে ম্যাথমেটিক্যালি এই সৌন্দর্যের ব্যাপারটিকে সংজ্ঞায়িত করার জন্য একটা অনুপাতও রয়েছে যেটাকে আমরা অনেকেই জানি গোল্ডেন রেশিও হিসেবে গোল্ডেন রেশিওর ব্যাপারটা একটা ইন্টারেস্টিং বিষয় এবং একই সাথে একটা রহস্যজনক বিষয় এই কারণে যে এই অনুপাতটা কোনো রিসেন্ট থিঙ্কিং না বা অতি সাম্প্রতিক কোনো বিষয় না এটা আসলে প্রাচীন একটা ধারণা এবং এই বিষয়টা অনেকটা এরকম যে আপনি যদি কোনো কিছুর মধ্যে গোল্ডেন রেশিওকে অ্যাপ্লাই করতে পারেন বা যদি এরকম হয় যে ধরুন একটা বক্স সেই বক্সের মেজারমেন্টে বা কোনোভাবে যদি আপনি গোল্ডেন রেশিওকে আনতে পারেন ওই বক্সের মধ্যে তাহলে ওই বক্সের গঠনটা আপনার কাছে সবচাইতে বেশি সুন্দর লাগবে গোল্ডেন রেশিও ব্যাপারটা হচ্ছে এরকমই মানে এটাই হচ্ছে বোঝায় বা এটা হচ্ছে অনেক প্রাচীন ধারণা আপনি ম্যাথমেটিক্যালি ব্যাপারটা এরকম বলতে পারেন যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে সৌন্দর্য কি হোয়াট ইজ বিউটি আপনি হয়তো ফিলোসফিক্যালি বিভিন্নভাবে হয়তো এটার উত্তর দিতে পারবেন বা আপনার ব্যক্তিগত উত্তর হয়তো থাকতে পারে কিন্তু ম্যাথমেটিক্যালি আপনি এটাকে এভাবে ডিফাইন করতে পারেন যে যদি কোনো কিছু মান বা কোনো অবজেক্টের মান বা কোনো মানুষের চেহারার কোনো আকৃতির কোনো কিছু যদি গোল্ডেন রেশিওর সাথে মেলানো যায় তাহলে সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস আপনি এভাবে বলতে পারেন তো অনুপাত এবং ভগ্নাংশ একই জিনিস আপনি বলতে পারেন যে ভগ্নাংশ থেকে অনুপাত এসেছে বা অনুপাত থেকে ভগ্নাংশ এসেছে যেটাই আপনি বলুন না কেন ভগ্নাংশ ব্যাপারটা বা অনুপাত ব্যাপারটা খুব সিম্পল একটা ব্যাপার এটা হয়তো আপনারা যারা পড়াশোনা করেছেন বা ছোট বাচ্চারা যারা আছে তাদের জন্য আসলে বিষয়টা এক্সপ্লেন করছি ভগ্নাংশ ব্যাপারটা হচ্ছে সিম্পল যে আমি যদি তিনকে দুই দিয়ে ভাগ করি বা পাঁচকে ছয় দিয়ে ভাগ করি যেই ভাগফল পাব সেটা হচ্ছে একটা মান এটা হয়তো আপনারা জানেন বা আপনাদেরকে নতুন করে শেখাতে হবে তো আমি গোল্ডেন রেশিওর ব্যাপারে আপনাদেরকে বলছিলাম এটা একটা প্যারামিটার আপনি বলতে পারেন অনেক প্রাচীন একটা চিন্তা ভাবনা এবং এটা এমন না যে খুব রিসেন্টলি এটা রিভিল্ড হয়েছে এটা অনেক প্রাচীন কাল থেকেই আপনি বলতে পারেন যে এই বিষয়টা নিয়ে মানব বা সভ্যতার বা মনুষ্যকুলের একটা চিন্তাধারা রয়েছে বা ছিল যে গোল্ডেন রেশিও বা স্বর্ণ অনুপাত or divine proportion can be a definition of beauty তো আমি আপনাদেরকে বলছিলাম যে গোল্ডেন রেশিওর ধারণাটা অনেক প্রাচীন কত প্রাচীন এটা হচ্ছে এতই প্রাচীন যে গণিতবিদ ইউক্লিড তার এলিমেন্ট বইতে সর্বপ্রথম উল্লেখ করেছিলেন খ্রিস্টপূর্ব তিনশো সালের দিকে যদিও তখন এটার একটা অন্য নাম ছিল যে এক্সট্রিম অ্যান্ড মিন রেশিও বলা হতো এই মানটাকে তো গোল্ডেন রেশিওর যে মান সেই মানটা খুবই ইন্টারেস্টিং এটা আসলে মানে এই মানের কোনো অন্ত নেই মানে আপনি এটাকে কখনোই শেষ করতে পারবেন না যদিও ধরা হয় যে one point six one eight এটাই হচ্ছে গোল্ডেন রেশিও যেটাকে ফাই একটা গ্রিক চিহ্ন রয়েছে সেই চিহ্ন দ্বারা প্রকাশ করা তো ওয়ান পয়েন্ট সিক্স কেও আপনি গোল্ডেন রেশিও বলতে পারেন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ানকেও আপনি গোল্ডেন রেশিও বলতে পারেন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইটকেও আপনি গোল্ডেন রেশিও বলতে পারেন one point six one eight জিরোকেও আপনি গোল্ডেন রেশিও বলতে পারেন এবং আমি যদি এই মানটা মানে আপনি যদি আপনার হাতে কাছে যদি ক্যালকুলেটর থাকে সাইন্টিফিক ক্যালকুলেটর যদি থাকে তাহলে আপনি দেখবেন যে এই মানের কোনো শেষ নেই কিভাবে বের করতে হয় এই মানটা আমি আপনাদেরকে বলবো কিন্তু আমি আগে মানটা এই মানটা আসলে কখনো শেষ হবে না তার মানে আপনি একদিক দিয়ে এভাবে বলতে পারেন যে ম্যাথমেটিক্যালি সৌন্দর্যের ডেফিনেশন রয়েছে বা সৌন্দর্যের যে ধরন রয়েছে সেটা আসলে অসীম ম্যাথমেটিক্যালি আপনি এভাবে বলতে পারেন তো গোল্ডেন রেশিওর একটা ডেফিনেশন রয়েছে একটা সংজ্ঞা রয়েছে আমি সংজ্ঞায় যাব না আমি আপনাদেরকে গাণিতিক সংজ্ঞাটা বলি তাহলে অ্যাটলিস্ট আপনি বুঝতে পারবেন যে কিভাবে গোল্ডেন রেশিও নির্ণয় করা হয় বা এই মানটা কিভাবে আসলো গোল্ডেন রেশিওর গাণিতিক ডেফিনেশন হচ্ছে A plus B divided by A অথবা এ বাই বি এখন এটার মাধ্যমে আপনি হয়তো বলবেন যে ভাই এটা দিয়ে তো কিছুই বুঝলাম না মানে এটা আপনি কি সংজ্ঞা দিলেন আমি বুঝিয়ে বলি আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কিভাবে গোল্ডেন রেশিও নির্ণয় করা হয় ধরুন আপনার কাছে একটা লাঠি রয়েছে যে কোনো দৈর্ঘ্যের একটা লাঠি রয়েছে এখন এই লাঠিটাকে আপনি দুই ভাগ করলেন এবং ভাগ করার সময় এমনভাবে ভাগ করলেন যে একটা অংশ ইচ্ছা করে আরেকটা অংশ হচ্ছে ছোট আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি এগেন রিপিট করছি যে আপনার কাছে একটা যে কোনো দৈর্ঘ্যের লাঠি রয়েছে সেই লাঠিটাকে আপনি দুই ভাগে ভাগ করলেন এবং ভাগ করার সময় এমনভাবে ভাগ করলেন যেন একটা টুকরা আরেকটা টুকরার চেয়ে ছোট হয় মানে একটা অসমতা থাকে ধরুন আপনার কাছে যে লাঠিটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্যে পাঁচ একক এখন আপনি এটাকে এমনভাবে ভাগ করলেন যেন একটা টুকরা হয় তিন একক আরেকটা টুকরা হয় দুই একক এখন গোল্ডেন রেশিওর যে ডেফিনেশন রয়েছে ডেফিনেশনটা হচ্ছে এরকম যে আপনি যেই লাঠিটাকে দুই ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে তিন একক আর একটা হচ্ছে দুই একক এখন এই তিনকে দুই দিয়ে ভাগ করলে যে মান আসবে সেটাই হচ্ছে গোল্ডেন রেশিওর ভ্যালু বা ওই মানটা অনেকটাই এরকম আসবে one point six one eight বা ওয়ান পয়েন্ট সিক্স আসতে পারে বা ওয়ান পয়েন্ট সিক্স টু আসতে পারে বা ওয়ান পয়েন্ট সিক্স থ্রি আসতে পারে one point five or something এরকম আসতে পারে যে কোনো কিছু আসতে পারে মূল কথা হচ্ছে কোনো কিছুর ক্যালকুলেশন বা এরকম যেটা লাঠির কথা বললাম যে আপনি তিনকে দুই দিয়ে ভাগ করেছেন আপনি একটা মান পেয়েছেন সেটা হয়তো মানে অ্যাকুরেটলি হয়তো আপনি ওয়ান পয়েন্ট ফাইভ এরকম কিছু পাবেন মানে থ্রিকে যখন টু দিয়ে আপনি ভাগ করবেন তখন হয়তো ওয়ান পয়েন্ট ফাইভ পাবেন আপনি রেজাল্ট সেটা হচ্ছে কি ওয়ান পয়েন্ট সিক্স এর খুব কাছাকাছি তো গোল্ডেন রেশিওর ব্যাপারটা এরকমই বলছে যে যখন আপনি এরকম ক্যালকুলেটিভ বা এরকম ক্যালকুলেশন করে যে কোনো অবজেক্টের ক্ষেত্রে সেটা মানুষের দেহ হতে পারে সেটা কোনো ফুল হতে পারে সেটা কোনো ফল হতে পারে যে কোনো কিছু হতে পারে এরকম ক্যালকুলেশন করে যদি আপনি ওই জিনিসটার মান এই গোল্ডেন রেশিওর কাছাকাছি আনতে পারেন আপনি যত কাছাকাছি নেবেন ওই জিনিসটা তত সুন্দর হবে যেমন এক্ষেত্রে লাঠির ক্ষেত্রে কি হলো যে আমাদের মান এসেছে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু গোল্ডেন রেশিওর যে ভ্যালুটা অফিসিয়াল যে ভ্যালু রয়েছে মানে অফিসিয়াল কথা বলছি আমি অফিসিয়াল বা আপনি বলতে পারেন যে মান রয়েছে অ্যাকচুয়াল যে মানটা রয়েছে one point six one eight হাবিজাবি যে মানটা রয়েছে এটা যত কাছাকাছি হবে সেই জিনিসটা তত সুন্দর হবে এটাই হচ্ছে গোল্ডেন রেশিওর ব্যাপার এখন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই অনেকেই হয়তো এটা বলবেন যে ভাইয়া আপনি তো লাঠিটা ভাগ করার সময় সুবিধা মতো করে ভাগ করেছেন মানে তিন দুই করেছেন যার কারণে ওয়ান পয়েন্ট ফাইভ আপনার মান এসেছে তো আমি যদি এটাকে চার এক করি তাহলে কি হবে চার এক করলে যেটা করতে হবে তখন এটার ডেফিনেশনটা হবে এরকম A plus B by A মানে একটাকে যদি আপনি চার ধরেন আরেকটাকে যদি আপনি এক ধরেন তাহলে এটাকে আবার যোগ করে ভাগ দিতে হবে চার দিয়ে তাহলে মানটা কত আসবে মানে ফাইভ বাই ফোর হবে ফাইভ বাই ফোর করলেও কিন্তু আপনার এই ভ্যালুটা এই one point six one eight zero এটার যত কাছাকাছি যাবে ওই জিনিসটা তত সুন্দর হবে মানে আমি আপনাদেরকে এই গাণিতিক যে সংজ্ঞাটা রয়েছে সেটা আরেকবার বলে দিই তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন ইভেনচুয়ালি আপনি এটা গুগলে সার্চ করলেও আপনি এটার ম্যাথমেটিক্যাল যেই ডেফিনেশন রয়েছে গোল্ডেন রেশিও সেটার ডেফিনেশনটা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে গিয়ে A plus B by A is equal to A by B is equal to phi বা গোল্ডেন রেশিও আমার কাছে মনে হয় যে আপনি ডেফিনেশনটা বুঝতে পেরেছেন যে গোল্ডেন রেশিও আসলে বলতে কি বোঝায় তো আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমার কাছে মনে হয় যে অনেকের মাথাই হয়তো গরম হয়ে গিয়েছে যাই হোক আমি এটা আপনাদেরকে ইন্ডিকেট করছিলাম যে ম্যাথমেটিক্যালি এটা অনেক প্রাচীন একটা ধারণা যে আপনি যদি এভাবে ক্যালকুলেশন করে সেটা মানুষ হতে পারে সেটা যে কোনো কিছু হতে পারে পৃথিবীর যে কোনো অবজেক্টকে যদি আপনি ক্যালকুলেশন করে এই গোল্ডেন রেশিওর মানের কাছাকাছি যদি নিতে পারেন তাহলেই আপনি বলতে পারেন যে ওই জিনিসটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস মানে এটা হচ্ছে আপনি ম্যাথমেটিক্যাল একটা ডেফিনেশন বলতে পারেন বিউটির তো পিথাগোরাস ও তার শিষ্যরা এটা বিশ্বাস করতেন যে সংখ্যা ও অনুপাতেই এই মহাবিশ্বের সৌন্দর্যের একটা চাবিকাঠি ওই সময় তারা সব কিছুতে এই রেশিওকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেন ইন্টারেস্টিংলি লিওনার্দো দা ভিঞ্চি তার ম্যাক্সিমাম যে চিত্রকর্ম আছে সেই চিত্রকর্মে তিনি এই গোল্ডেন রেশিওকে রাখার চেষ্টা করতেন বা ফলো করতেন আর এর জন্যই আমাদের কাছে হয়তো বা মোনালিসাকে অনেক ইন্টারেস্টিং মনে হয় যাই হোক আমার কাছে মনে হয় যে গোল্ডেন রেশিওর ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার যদি আরও এক্সাম্পল আপনি দিতে চান আপনি চাইলে কমেন্ট সেকশনে পোস্ট করতে পারেন যে ভাইয়া এভাবে কি গোল্ডেন রেশিও নির্ণয় করা যায় কিনা বা আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড তার চেহারা হচ্ছে এরকম তো আমি মেজারমেন্ট করে দেখলাম যে তার চেহারার যদি এভাবে ক্যালকুলেশন করে গোল্ডেন রেশিওর মানের সাথে মেলানো যায় তাহলে আমি কি তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ বলতে পারি তারপরেও আমি আপনাদেরকে এটা ইনশিওর করতে চাই যে আপনি একদম গোল্ডেন রেশিওর যে এক্স্যাক্ট ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আপনি কোনো মানুষের মধ্যে পাবেন না যদি আপনি পান তাহলে হয়তোবা সে আসলেই সবচেয়ে সুন্দর কিছু সুন্দর মানুষ সুন্দর বস্তু সুন্দর কোনো ফল সুন্দর কোনো ফুল সুন্দর কোনো আকৃতি সুন্দর কোনো ছবি যে কোনো কিছু হতে পারে শেষ অংশে এসে আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই যেটা দিয়ে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে গোল্ডেন রেশিওর ভ্যালু আসলে কোথায় কোথায় আছে পৃথিবীতে যেমন অ্যাথেন্সে একটা মন্দির রয়েছে যে মন্দিরটার নাম হচ্ছে পার্থেন এই মন্দিরের যে সামনের ভাগটা আছে সেই সামনের ভাগের দৈর্ঘ্য ও উচ্চতার যে রেশিও সেটা গোল্ডেন রেশিওর সাথে মিলে যায় এবং এটা অনেক সুন্দর একটা মন্দির তাজমহল এই তাজমহলের যে গম্বুজ রয়েছে এবং আশেপাশে যে কাঠামো রয়েছে সেখানেও গোল্ডেন রেশিওর ব্যবহার পাওয়া যায় এমনকি পিরামিড গিজার যে পিরামিড রয়েছে সেই পিরামিডের ঢালু অংশের যে উচ্চতা এবং ভিত্তির যে অনুপাত সেটাও গোল্ডেন রেশিওর সাথে মিলে যায় তো এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের কাছে অনেক সুন্দর লাগে এবং আপনি অ্যাক্সিডেন্টলি বলতে পারেন বা রহস্যজনকভাবে বলতে পারেন যে এই জিনিসগুলো বা এই বস্তুগুলোর বা এই ইনফ্রাস্ট্রাকচারগুলোর যে গোল্ডেন রেশিও রয়েছে সেটা মিলে যায় ওই মানের সাথে যে মানটি নিয়ে আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করলাম যেটা খুবই রহস্যজনক একটা ব্যাপার যে সৌন্দর্যের মধ্যেও সংখ্যার একটা আধিপত্য রয়েছে গোল্ডেন রেশিও একদিকে যেমন সৌন্দর্যের একটা গাণিতিক রহস্য ঠিক অন্যদিকে এটা প্রাকৃতিক এবং মানব সৃষ্ট নকশার একটা ব্রিজ এটা শুধু কোনো একটা সংখ্যা নয় এটা এক ধরনের সার্বজনীন ভাষা যা গ্যালাক্সি থেকে শুরু করে মানুষের মুখের হাসি পর্যন্ত সৌন্দর্যকে সংজ্ঞায়িত করতে পারে যাই হোক কেমন লাগলো এই আলোচনা সেটা অবশ্যই আপনি আমাকে জানাবেন টেক্সট অথবা কমেন্টের মাধ্যমে আমাকে টেক্সট করার ওয়েটি একদম সিম্পল জাস্ট মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে পি আর স্পেস আপনার নাম লোকেশন আর টেক্সটে লিখে পাঠিয়ে দিবেন two six nine six nine এই নাম্বারে অথবা আমাদের official Facebook fan page which is wwwfacebookcom W W dot dot com slash peoples radio এখানেও আপনি আজকের মিস্ট্রি নাইন ওয়ান এর পিন পোস্টে কমেন্ট করে জানাতে পারেন এবং যে বিষয়গুলো নিয়ে অলরেডি অনেকেই লেখালেখি করছেন thank you so very much but এই মুহূর্তে আমার একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেকের প্রয়োজন মানে আপনারা মিউজিক শুনবেন আর আমি একটু বিরতি নেব লং টাইম কথা বলছি সো আমার একটা বিরতির প্রয়োজন আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি সো কোথাও যাবেন না সাথেই থাকুন আর কমেন্ট করতে থাকুন